দুর্নীতি তুমি দূরে যেও না তোমায় হাজার সেলাম দুর্নীতি তুমি দূরে যেও না তোমায় হাজার সেলাম তোমার কারণে বিশ্বে আমি শীর্ষে উঠিলাম দুর্নীতি তুমি দূরে যেও না তোমায় হাজার সেলাম দুর্নীতি তুমি ধরে যেও না তোমায় হাজার সেলাম তুমি ছেড়ে যেও না কখনো আমায় তোমায় হাজার সেলাম তোমায় হাজার সেলাম দুর্নীতি তুমি ধরে যেও না তোমায় হাজার সেলাম দুর্নীতি তুমি দূরে যেও না তোমায় হাজার সেলা পশ্চিমাদের দারে দারে তুমি কপাল ঠুকেছ কেউ তোমাকে করেনি গ্রহণ তারাই খেয়েছ পশ্চিমাদের দারে দারে তুমি কপাল ঠুকেছ কেউ তোমাকে করেনি গ্রহণ তারাই খেয়েছো শুধু আমি তোমায় সীমানায় এনে স্থায়ী আসন দিলাম স্থায়ী আসন দিলাম দুর্নীতি তুমি দূরে যেও না তোমায় হাজার সেলাম দুর্নীতি তুমি দূরে যেও না তোমায় হাজার সেলাম আরব বিশ্বে লাঞ্ছিত হয়ে গিয়েছ আফ্রিকায় হত দরিদ্র তারা বুঝেনি তোমার কদর হায় আরব বিশ্বে লাঞ্ছিত হয়ে গিয়েছ আফ্রিকায় হত দরিদ্র তারা বুঝেনি তোমার কদর হায় শুধু আমি তোমার কদর বুঝে রাজার আসন দিলাম রাজার আসন দিলাম দুর্নীতি তুমি দূরে যেও না তোমায় হাজার সেলাম দুর্নীতি তুমি দূরে যেও না তোমায় হাজার সেলাম এখন তোমার বসত আমার রাজার মগজে মন্ত্রী মশাই আমলা গোসাইর কলম কাগজে এখন তোমার বসত আমার রাজার মগজে মন্ত্রীমশাই আমলা গোসাইর কলম কাগজে তোমার কাছে আমজনতার বিবেক সোপে দিলাম বিবেক সোপে দিলাম দুর্নীতি তুমি দূরে যেও না তোমায় হাজার সেলাম দুর্নীতি তুমি দূরে যেও না তোমায় হাজার সেলাম তোমার কারণে বিশ্বে আমি শীর্ষে উঠিলাম দুর্নীতি তুমি দূরে যেও না তোমায় হাজার সেলাম দুর্নীতি তুমি দূরে যেও না তোমায় হাজার সেলাম তুমি ছেড়ে যেও না কখনো আমায় তোমায় হাজার সেলাম তোমায় হাজার সেলাম দুর্নীতি তুমি দূরে যেও না তোমায় হাজার সেলাম দুর্নীতি তুমি দূরে যেও না তোমায় হাজার সেলাম দুর্নীতি তুমি দূরে যেও না তোমায় হাজার সেলাম